আবার এলো মাহে রমজান কোলে নিয়ে রহমা প্রভুর তরে কর্ম না যা পেতে যদি চাও না আবার এলো মাহে রমজান কোলে নিয়ে রহমা প্রভুর তরে কর্ম না যা পেতে যদি চাও না আবার এলো যা রমজান মনের কালিমাগুলোকে মুছে ফেলতে অশ্রু ঝরাও তুমি গহীন রাতে হিংসা বিদ্বেষ ছুড়ে ফেলে এসো আল কোরআনের দীপ্ত পথে মনের কালিমাগুলোকে মুছে ফেলতে অশ্রু ঝরাও তুমি গহীন রাতে হিংসা বিদ্বেষ ছুড়ে ফেলে এসো আল কোরআনের দীপ্ত পথে তাও দা খুলে দিতে রমজানে আছে মাগ ফিরা প্রভুর তরে না যা পেতে যদি চাও না আবার এলো মাহে রমজা কোলে নিয়ে রহমা প্রভুর তরে কর্ম না যাত পেতে যদি চাও জান্না আবার এলো মাহেরম রমজা তাকুয়ার দীক্ষা নিতে সইতে হবে অন্যায় জুলুম শত অবিচার ধৈর্যের প্রত্যয় নিতে বুকে মাহেরম রমজান এক বড় হাতিয়া টাকোয়ার দীক্ষা নিতে সইতে হবে অন্যায় জুলুম শত অবিচার ধৈর্যের প্রত্যয় নিতে বুকে মাহিরম যার এক বড় হাতিয়া শেষ বিচারে মুক্তি পেতে মাহেরম জানে আছে না যা প্রভুর তরে করম না যা পেতে যদি চাও না আবার এলো মাহেরম যা কোলে নিয়ে রহমা প্রভুর তরে করম যা পেতে যদি চাও জান্না প্রভুর তরে করম যা পেতে যদি চাও জান্না প্রভুর তরে করম যা পেতে যদি চাও জান্না আবার এলো মাহে রমজান